ইসলামী জিহাদে এক সময় পুরুষের পাশাপাশি নারীদেরও ভূমিকা ছিল অত্যন্ত উল্লেখযোগ্য মায়েরা মায়েরা নিজেদের প্রিয় সন্তানদের রণসাজে সাজিয়ে দিত হাসি মুখে জিহাদের পথে বোনেরা প্রেরণা জোগাত ভাইদের কিন্তু আজ আমাদের মা বোনদের অশ্রু সজল আঁখি আমাদেরই মুছে দিতে হয় বোনেরা তোমরা কেঁদো না তোমাদের অশ্রু ফেলো না বোনেরা তোমরা কেঁদো না তোমাদের অশ্রু ফেলো না বিরঙ্গনা কাঁদে না ভয় করো না আমি মরব না মুজাহিদ মরে না মরবে না বোনেরা তোমরা কেঁদো না তোমাদের অশ্রু ফেলো না বীরঙ্গনা কাঁদে না ভয় করো না আমি মরব না মুজাহিদি মরে না মরবে না যদি শোনো আমার মৃত্যু খবর জানবে ইহা ধ্রুব মিথ্যে কথা যদি শোনো আমার মৃত্যু খবর জানবে ইহা ধ্রুব মিথ্যে কথা দোয়া করিবে মোর সাহাদাসের নইলে পাবো আমি মনে ব্যথা দোয়া করিবে মোর সাহাদাসে নইলে পাবো আমি মনে ব্যথা খোদারি দরবারে শহীদি প্রতয় নিয়ে করছি দোয়া আমি যেন মরি না খোদারি দরবারে শহীদি প্রতয় নিয়ে করছি দোয়া আমি যেন মরি না বোনেরা তোমরা কেদো না তোমাদের অশ্রু ফেলো না বোনেরা তোমরা কেঁদো না তোমাদের অশ্রু ফেলো না বীরঙ্গনা কাঁদে না ভয় করো না আমি মরব না মুজাহিদি মরে না মরবে না তোমাদেরও রয়েছে দায়িত্ব অনেক আল্লাহ রাসুলের দিনের তরে তোমাদেরও রয়েছে দায়িত্ব অনেক আল্লাহ রসুলের দিনের তরে সাজিয়ে দেবে তোমরা জিহাদ তরি তোমরা প্রেরণা দেবে পুরুষদের সাজিয়ে দেবে তোমরা জিহাদ তরি তোমরা প্রেরণা দেবে পুরুষদের তোমাদের প্রেরণাতে অস্ত্র নিয়ে হাতে ময়দানে ঝেপে পড়তে দ্বিধা করবে না তোমাদের প্রেরণাতে অস্ত্র নিয়ে হাতে ময়দানে ঝেপে পড়তে দ্বিধা করবে না বোনেরা তোমরা কেঁদো না তোমাদের অশ্রু ফেলো না বোনেরা তোমরা কেঁদো না তোমাদের অশ্রু ফেলো না বীরঙ্গনা কাঁদে না ভয় করো না আমি মরব না মুজাহিদে মরে মা মরবে না দিনের তরে শাহাদাতের সুধা সর্বপ্রথম পান করেন সুমাইয়া দিনের তরে শাহাদাতের সুধা সর্বপ্রথম পান করেন সুমাইয়া উম্মে জিয়াদ উম্মে সলিম হাইবার যুদ্ধে হলেন শরীর উম্মে জিয়াদ উম্মে সরি হাইবার যুদ্ধে হলেন সরি তাদের পথিক হয়ে জিহাদের ময়দানে যেতে আমাদের দাও প্রেরণা তাদের পথিক হয়ে জিহাদের ময়দানে যেতে আমাদের দাও প্রেরণা বোনেরা তোমরা কেঁদো না তোমাদের অসু ফেলো না বোনেরা তোমরা কেঁদো না তোমাদের অশ্রু ফেলো না বীরঙ্গনা কাঁদে না ভয় করো না আমি মরব না মুজাহিদে মরে না মরবে না মুজাহিদে মরে না মরবে না